শুনতে শুনতে শেষ হয়ে গেল আমরা ঘরর তাইন ও মতলবর চাচা অ্যালবামের সফল গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে শিল্পী আরিফ রব্বানির সুর ও কণ্ঠে হৃদয় ছোঁয়া একগুচ্ছ গানের অনবদ্য সমাহার লন্ডন ইভাইসাব অ্যালবামটির স্পন্সর করেছেন পেতার বাংলা শ্রোতা ফোরাম ইউকের সাবেক সভাপতি কবি মহিবুর রহমান চৌধুরী ও নুরে মদিনা অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান মাওলানা আজিজুল ইসলাম সৌদি প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী ফেরদৌস চৌধুরী মিঠুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অর্পিত অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনায় কালচারাল বিভাগ সিলেট লেখক ফোরাম আল্লাহ হাফেজ মাঝে মাঝে দেশ আইও আম খাটল জাম্বেল ফই খাইও দেখবাই হকলে মায়া খরি জমান হত বাব লন্ডনি বাইসাব আমার লন্ডনি বাইসাব আমার লন্ডনি বাইসাব আমার লন্ডনি বাইসাব